উম্মু খালিদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি যখন হাবাসা হতে মদিনায় আসলাম তখন আমি ছোট্ট বালিকা ছিলাম রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে একটি চাদর পরিয়ে দিলেন যাতে ডোরা কাটা ছিল এরপর রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ওই ডোরাগুলির উপর হাত বুলাতে লাগলেন এবং বললেন সানাহ সানাহ হুমাইদি রহমতুল্লা আলহি বলেন অর্থাৎ সুন্দর সুন্দর